صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله Thank you. বর্তমানে দুঃখের সরকারায় কাগজের ষড়যন্ত্রের কারণে মুসলমানরা বড় প্রবল অবস্থায় দিন করেছে আমাদের এই বাংলাদেশ অন্য দেশের তুলনায় আল্লাহ নির্বাণকে অনেক ভালো ছিল নিরাপত্তা এখানে অন্য দেশের তুলনায় ছিল কিন্তু দুশ্মন দাসের এই মুসলমানদের কিছু বিভ্রান্ত ছেলে এমন এক রাস্তা অবলম্বন করেছে যার কারণে এদেরকে শান্তি নিরাপত্তা আজকে হুমকির সম্মুখীন হয়েছে সত্যিকার অর্থে যারা আলে ওলামা হকানি পীর বুজুর্গ তারা বিপদে পড়বে প্রত্যেকটা এজেন্টরা কিন্তু এর প্রতিক্রিয়া হচ্ছে প্রত্যেকটা ওলামা ইসলাম যারা এগুলোকে বৈধ মনে করে না আরাম মনে করে এগুলো ইসলামের কোন ক্ষেত্র পাওয়া দুষ্কর্ম অপকলিত করে অথচ করতেছে তাদের উপর নেট লকের উপর টুপি দাঁড়িয়েওয়ালাদের উপর এর জন্য এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তা আমাদের খুব ভালো করে বোঝার দরকার যাতে তারা নিজেরাও এই ধরনের গুমরাহি থেকে পরেজ করে বেঁচে থাকে এবং অন্য মানুষকেও বুঝাইতে পারে ইসলামের কৃষি এবং কি আজকে ব্যাপক হয়ে যায় এবং আল্লাহ কাছে দোয়া করা যায় তাহলে আল্লাহ তারা ইসলাম এদেশে রাখবেন আমাদেরকে নিরাপত্তা দান করবেন তা না হলে অবস্থা বড় করুন দুশ্মনরা যাতে রেখে সেটাই আমাদের সেলাপ করে দিচ্ছে তারা তো ঘোষার জন্য রাস্তা থেকে যেমন পরিস্থিতি সৃষ্টিও তাদেরকে ডেকে আনা হয় তখন আফগানিস্তান এলাকার যে অবস্থা তারা চাইলে আমাদের কিছু বিপদ যাবে এদের সন্তান তারা তার ফিল্ড তৈরি দুশ্মনদের আগমনের ফিল্ড তৈরি করবে তাদেরকে ঢুকার মধ্যে ফেলা তারা কিন্তু বোঝানো হয়েছে তুমি বাঁচলে গাছি বললে স্থগিত বিনা হিসাব এই রঙিন শব্দ দেখে যার মাধ্যমে রেখে এই রাস্তায় আগায় এই জন্য গত দুবার তাকে বলেছিলাম যে কোন আল্লাহের কথা যদি মানুষ চলবে তো সে হেদায়ত পাবে না গোমরা হয়ে যাবে এই জন্য একমাত্র হাতখানি আলোক যারা তাদের কথা কর্ম করতে হবে তিনি থেকে পড়াশোনা করে এনে এবং সত্যিকার অর্থে এলে সরকার করতেন অন্য আনন্দ শক্তি দিতে লোকের ভিতরে এলে না আসে কলম সেই লোকটা থেকে শিখতেন এবং প্রত্যেকটা প্রতিজ্ঞাও সরাইলেন করা এবং ওই এলাম অনুযায়ী তিনি নিজে আমল আর কোন বাতিল পক্ষী বা আমি রুমারা রাজকীয় লোকজন এদের সাথে তার প্রথম সব ওরা আলেমের যদি বাতিল পরিস্থিতিদের সাথে সম্পর্ক দুজনে ভালো হতে কত আলেম সেখানে পড়ে পরে গুমরা আলেমের পক্ষে অগ্রগতি করবে বিভিন্ন ভ্রান্ত যারা ইসলামের নামে তারা ইসলাম মেনটেন অনেক আলেম সেখানে পড়ে আছে পরে ভ্রান্ত আমার শুরু দেয় আবার সরকারের যখন তোমার সরকারে আগে তাদের কিন্তু শরীরটা আরেঞ্জ শরীর খরিদ করে বলা হয় সরকার গিরিহ পালু নাহরুদুল্লাহ এদেরকে হাসতে বলা হয় শু বলা এইরকম না আওয়াজ চাই তাকে বলা হয় আপনাকে আরেন এক নম্বর সাথে ছিল আল্লাহ আল্লাহ আমাদের শিখছেন এখন ছাত্র অস্বীকার এখন ছাত্র সে ফিরবে সে হয়ে তাদের কোন আলমের পেতে হলে উনি এলের কাছে ছিলেন ও নামটা থেকে ভাই বলছে না ইহুদি খ্রিস্টানদের ইসলামিক ল করা ইহুদ খ্রিস্টানরা ইসলামিক ল করা डिग्री में ऐसे पंडित है बोला था খবর নিতে হবে দুটি মহিলাদের থেকে ইসলামের পন্ডিত হয়ে আসছে নাল্লাহ আনন্দ থেকে শিখতেন শিখতেন তার কামানা আমি ধরতে পারবো না আলো থেকে তিন নম্বর তার আমলটা এলম অনুযায়ী কিনা তার আমলটা প্রাণ শূন্য অনুযায়ী কিনা যত এলম থাকুক আমল যদি না থাকে তার এলমের কোনো গ্রহণযোগ্যতা নেই তার বয়ান দ্বারা মানুষের বিরাট সমাজের কোনো পরিবর্তন হবে বেআমল বেআমল আলম কিন্তু তোরাও সামনে গুজরাট বরং আরো তোমরা হবে তোদের কিন্তু করা রাখি ওই কিন্তু তোমরা হকাম লাগাম তো দুর্নামে চিকিৎসা বাড়াবো ভেতরকার দিনের মধ্যে তা সব আরাম করেছে ওটাও এগুলো কাজ বা আয়োজন করেন তাকে বাঁচাই করতে হবে এই লোকটা কি এই জন্য এলের মধ্যে আরো চার নম্বর কথা বলছি কোরআন হাতে আলমদেরকে যাদের সাথে মিথ্যা নিষেধ করেছে ওদের সাথে এর কোনো সংস্কার থাকবে যেমন বলেছি হ্যাঁ ইসলামের নামে রামপুর জামাত তারপরে রাজনৈতিক ও লোকজন তাদের কাছে দিচ্ছিলে তারা যা বলবে এর দায়িত্ব থাকো ওর থেকে পুরা নাজির দিয়ে কোনো অভাব না বলবে যে তার ইচ্ছা তো বলবো কিন্তু আলোগুলো ব্যাকের থেকে আপনার দিচ্ছে আমাদের মধ্যে ওই কথাটা করে ওই কথা তো কোনো থাকে না তখন আরব কি করে কোরআন যদি ভার উঠে বল্লভ ব্যাখ্যা করে ওইটাকে প্রমাণ করে এবং দুই ঘন্টা বললেন এটা কোরআন আয়াত প্রমাণ করে প্রমাণ করে কিন্তু আরো পয়সা পাওয়ার জন্য কোরআন বিগড়ে দিচ্ছে লক্ষ্য করছে এই ধরনের ওলামায় যারা তাদেরকে ফলো করতে হবে তারা যদি বলা যায় ইংরেজ তাদেরকে তাহলে চলে গেছে বিবাহ করতে হবে একমাত্র তখন বিবাহ করা হবে কোন আলম বলে হবে হাত আর সন্তান আপনার একদম পার্থক্য বিহারের লক্ষ্য নিরাপত্তা শান্তি কায়ম করা ইসলাম যে নিরাপত্তা শান্তির ব্যবস্থা করেছে দুনিয়ার কোন ধর্মের দিতে পারবে কোন ধর্ম দিতে পারবে এদেরকে কায়ম করা বিরাট করা হয় সারা শান্তি নিরাপত্তা কায়ম করার জন্য নিরাপত্তা দূর হয় শান্তি দূর হয় মানুষ আত্মার জন্য মৌলিক হাত রাখতে গেলে মুসলমানদের সর্বজনশ্রেষ্ঠ ধর্মীয় নেতা তাকে আমিরুল মুসলিম বলে করতে হয় কিন্তু চালান তাদেরকে সংবর্ধন সদস্য সরকারের নেতৃত্বে দরকার আর তাদের নেতৃত্ব দিলে সন্ত্রাসের জন্য এরকম কোনো শর্ত দেয় দুই নম্বর জিহাদ কাফের বিরুদ্ধে হয় সন্ত্রাস মুসলমান মুসলমানের বিরুদ্ধে করতে পারে কাফের সাথে অবদান জরুরি না কাফের সাথে হওয়া জরুরি না জিহাদ কাফের বিরুদ্ধে এছাড়া জিহাদের আরো অনেক শক্ত যেমন মহিলাদের কদম করা যাবে জেহাদের বৃদ্ধদেরকে কতল করা যাবে না পারলে কোন ছেলে মেয়েকে কতল করা যাবে না করলে বিহার থাকবে কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ করবে তাদেরকে এগুলো দেখে পহিল্লা বললো না বুড়া বলল কে বললো সংস্কার করা তাদের পর সংস্কার করলে তার মিটন সাথে সুদ তার বুঝাই দেওয়া বাকুলের গাজি বললেন সাথে সুদ তো দেখা গেল দুনিয়ার ভাবে অনেকগুলো বাস্তব জিনিস সন্ত্রাস আর আসবে মৌল পাত্র যারা বস্তির বিহার হয় নিরাপত্তা শান্তি কাজ করার জন্য আর সন্ত্রাস ওটিকে আমরা করার এই পয়েন্টটা আমি একটু ব্যাখ্যা করতে চাই কোরআন হাদিস কি বলে কোরআন হাদিস কি বলে এই নিরাপত্তার ব্যাপারে কোরআন হাদিসের কথায় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজরত কোথার ভিতরে তিনি বিদায় হজরত কোথার ভিতরে তিনি বললেন إنما أنفسكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا وفي بلدكم هذا বিদায় হবে বিভিন্ন জায়গা থেকে কোথাও দিতে লক্ষ সাহাবা ইসলামের মাঝে সেখানে কথাটা প্রত্যেকবার দৌড় কি বলছেন দেখো তোমরা এখন আরাম से मुझे लौटते आते मिनरा मुद्दा आराम रही है हराम खरीद पूरा जमीन मुझे सबसे দামি স্থান সেটাকে নিরাপদ স্থান বলা হচ্ছে আল্লাহ বলতে হারামের দাখিল লাগাবো তুমি নিরাপত্তা লাভ করবে আল্লাহ বলতে বলবেন তোমরা আসলে হারাম হারাম দুই তোমরা একটা মোবারক মাসের মধ্যে আছে দুই মাস বড় পরিচিত সম্মান মাস তিন নম্বর আরেকটা ঈদুল আজহার দিন এটা দিন দিন তিনটা পবিত্র জিনিস আমাদের করে আছে হারাম শরীফের এরিয়া কোরবানির দিন দিল হবে মিলে বললেন এই তিনটিকে একত্র করলে যে পরিমাণ সম্মান জিনিস হয় তিনটা একসাথে করতে হবে একসাথে করলে যতটুকু মহামূল্যবান মহাসম্মান তোমার মুসলমান হয়ে মাল ইজ্জত এর প্রত্যেকটা ওই পরিবার সম্মান ওই তিন সম্মান বস্তুকে এক জায়গায় করলে যে পরিমাণ সম্মানই হয় তোমার মুসলমান ভাইয়ের যার ওই পরিমাণ সম্মান জানে তোমার আঘাত করা সত্যগ্রস্ত হবে তোমার মুসলমান ভাইয়ার মান ওই জন্য সম্মান ওই চিন্তা করে দেওয়া তার মান ওই জন্য সম্মান তাতে কারো মাল চুরি ডাকাতি চিন্তাই না খালি সব দিবে মুসলমান ভাইয়ের নাম নিয়ে দেবেন না এতে কোনো অস্তিতাই নেই দুই নম্বরে মাল দিলেন টাকা দিলেন এক নম্বর দিলেন দুই নম্বর দুই নম্বর দাম দিল চল্লিশ টাকা দিন আর আপনি ষাট টাকা দিন বিশ টাকা চিন্তাই করবে তো মুসলমানের অত্যন্ত সম্মান করা হয়েছিল সেই মালকে আপনি চিন্তাই করে দিলেন সরকার যে মতো মুসলমানের লাল করে বেশি দেয় হ্যাঁ, তার অন্তরে সন্তোষী ছাড়া তোর মহা গুণা তিন সম্মানের যদি এক করলে যা হয় এত বড় গুণা তিন নম্বর তোমার মুসলমান ভাইয়ের ইজ্জত এই পরিমাণ সম্মানিত যে পরিমাণ এই তিনটা জিনিস এক জায়গায় জমবে হারাম শরীর দীর্ঘাস মাস ঈদুল আজহার দিন এই দিন সম্মান বলে যা হয় তোমার মুসলমান ভাইয়ের ইজ্জত এত সম্মান হ্যাঁ, গালাগালি করে নিবাদ করে তোমার মুসলমান ভাইয়ের ইজ্জতে আঘাত করো না তাহলে ওই তিন সম্মান বস্তুকে নষ্ট করে দেওয়া তিন সম্মান বস্তুকে নষ্ট করে দেওয়া হয় তোমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে বিবাহ করে তুমি তখন করা করা করবে এখন বুঝলেন কোরআন হাতে সার নির্যাত আল্লাহ রসুল বেদায় হাজা বলছিল কোরআন এই হাদিস নেই একই তোমার খোলাসা এক মুসলমানের নাম নিরাপত্তা দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন এর করে নিরাপত্তার সে ভেঙে দিল কি করল ভেঙে দিল ভেঙে দিয়ে তার সাথে যুদ্ধ শুরু করলো নিরাপত্তা কে দিছিল আল্লাহ দিচ্ছিল যুদ্ধ কার সাথে করলো এজন্য সামনে একটা আয়াত বলবো إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا কেন যারা শান্তি নিরাপত্তা ভঙ্গ করে নষ্ট করে তাদেরকে কেন আল্লাহর সাথে যুদ্ধ করার কথা বলা হবে তো বুঝে আসবে নিরাপত্তার ঘোষণা মুসলমানরা যারা মানুষ ইজ্জতের ব্যবস্থা কে রচনা করছে আল্লাহ আল্লাহ যার ব্যবস্থাকে যে রক্ত করল বিশ্বে আল্লাহ ঘোষণা করতে গেলে আল্লাহ রকম যেটা ভারতের মধ্যে প্রত্যেকের শুদ্ধ ঘোষণা করছে ভারতের রক্ত করল তা আল্লাহ শুধু দুধে অবতীর্ণ হল রসুলের সাথে আল্লাহ আর রসুলের করতে ঘোষণা করছে ইসলাম তাতে তো এই মধ্যে কোরআন নিরাপদ করে আপনারা মুসলমানদের আনুগত্য স্বীকার করে যে মুসলমানদের দেশে বসবাস করে তো প্রায় আমি এই পরিমাণ নিরাপদ করে দিচ্ছি এই জন্য মুসলমানরা আসছে অমুসলিমরা একটা মহামানব মহা অপরাধ করার জন্য সরকার আমার করতে হবে অন্য কোনো এই কাপড়টা আক্রমণ এটা রসিদ হবে এটা আক্রমণ তো এক কথা বললে চলে একটা আমাদের বললে বলুন আমাদের যখন তোমাকে সে দিদি করার দিচ্ছে কি তুমি তার দাম মালের ব্যবস্থার দায়িত্ব নিতে অন্য কথা এই কাফার উপর হামলা করলে মুসলমানদের দায়িত্ব দেওয়া হচ্ছে তোমরা ওই যারা হামলা করতে আসছে ওই কাপড় বিরুদ্ধে যুদ্ধ করবে এই কাপড়গুলোর কথা হবে এই কাপড়গুলোর কথাও যারা তোমাদেরকে দিতে আছে কতবার এই জন্য মন্দির নবী করিম করতে চান আর মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহ রাসূল বলেছেন মুসলমান শুধু তাকে বলা যাবে শুধু তাকে বলা যাবে যার অঙ্গ প্রসঙ্গ দিয়ে অন্য মানুষের কোন রকম কষ্ট হয় না আর মুসলিম من سلم المسلمون من لسانه ويده যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য লোকেরা নিরাপত্তার লাভ করবে নিরাপত্তা লাভ করে আল্লাহ রসুল বলছে তাকে মুসলমান বলা যাইতে পারে আর যার থেকে অন্য মানুষ নিরাপত্তা লাভ করবে না তাকে মুসলমান ট্যাগেল দেওয়া যাবে না এই জন্য আমি আগ্রহ তাহাজুদ বোঝানো হওয়া সহজ হাসি হওয়া সহজ জিকির করলে সহজ সব সহজ বুদ্ধি হওয়া সহজ কিন্তু হওয়া কঠিন মুসলমান হতে গেলে আল্লাহ মতো বোখার করবেন হাদিস বোখার করবেন হাদিস শরীরের কোন অঙ্গ দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না কষ্ট পায় না তাকে বলা যাবে আপনার দ্বারা কষ্ট পায় তবে হতে পারেন হাসি হতে পারেন হ্যাঁ আমার কোনো ক্রাইটেরিয়া আপনার থাকতে পারে সব ক্রাইটেরিয়া লাগবে এক এক ক্রাইটেরিয়া মুসলমান এখন দিচ্ছে যারা থেকে অন্য মানুষ নিরাপত্তা লাভ হবে সে মুসলমান আর যার ব্যাপারে আতঙ্ক থাকবে মানুষের সে মুসলমান না এই ব্যাপারে আরো আনন্দ আর উপমিন্ন আল্লাহ আমিনা হুন্নাস আল্লাহ বাবা সিহি আরাধান ওই একই অপরাধ আল্লাহ রসুল বলতেছেন যা অমৃত থেকে অন্য মুসলমান নিশ্চিন্ত থাকবে তাকে মহমিন বলা যাবে অনিষ্টতা থেকে অন্যান্য মুসলমানরা নিশ্চিত থাকবে এই লোকের দাম আমার কোন ক্ষতি হবে না তাহলে প্রকার হবে ক্ষতি হবে যার ব্যাপারে লোকদের এই আশা এই লোকটা ক্ষতি হবে আল্লাহ বস্তু করতেছে তাকে মনে বলা যাবে আর যার ব্যাপারে ওই জনগণের আশঙ্কা চাপে তখন তার মধ্যে ঘুমাটাই যায় তো মোবাইলে দেয় না সে দিলে সে যত যত কিছু করো এই বুঝতেও না থাকেন সব কি হয় নাই হাতের এই সব যে আপনি সামনে রাখবেন দেখবেন ইসলাম কি পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করবে দিকে যারা নিরাপত্তাকে বিঘ্নিত ভাবে নষ্ট করে তাদের ব্যাপারে কোরআন হাতে কি বলবেন নিরাপত্তাকে যারা নষ্ট করে তাদের ব্যাপারে কি বল একটা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমার উন্মতের উপরে অর্থ অনুসার করল তখন করে না কিন্তু না অনুসার করছে মর্যাদা করেও করতে পারে মজা করেও পথের পাবে মজা করলেও আমার চাইবে জামার উন্মত করে করে অস্ত্রমা উঠাই হবে তাহলে এটা ভিন্না আমার দলমুখ না আমার দলের কিন্তু বহিষ্কার বহিষ্কৃত দলের ভিন্না আমার দলের দলমুখ না মজা করে আপনি একজনের থেকে দামটা বলবেন বয়সে দৌড় দিবেন হ্যাঁ আপনি ইসলামকে খারাপ হয়ে গেলেন খারাপ হয়ে আচ্ছা আয়াত দেখেন আমি একটু আমি ইঙ্গিত করতেছিলাম আয়াতটার নাম জানেন পায়পাড়া সুরায় মায়দা সুরায় মায়দা সম্ভবত চৌত্রিশ নম্বর আয়াত চৌত্রিশ নম্বর আয়াত কি إنما جزاء الذين يحاربون الله ورسوله ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় শাস্তি কি ঠান্ডা শাস্তি কি এবং ঠান্ডা দাদা মানে শাস্তি إنما جزاء الذين يحاربون الله ورسوله নিশ্চয় ওই সমস্ত লোকদের বিরুদ্ধে শাস্তি যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় অবতীর্ণ ব্যবসা আমরা নিজেই আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় মানে জমিনের ভিতরে দাঙ্গা হয় আমরা বিক্রি করবো জমিনের মধ্যে কি সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে নিরাপত্তা উঠাদা নিরাপত্তা কে দিল আল্লাহ নিরাপত্তা ঘটনাটা করছিল মোহাম্মদ রসুল্লাহ যে দাঙ্গা হাঙ্গামা করলো কিন্তু নিরাপত্তা রাখতে পারে না যখন নিরাপত্তা রাখতে করলো তার দ্বারা নিরাপত্তা রাস্তার করলো আল্লাহ দেওয়া রসুল ঘটনাকে দিত তাকে তাই রাখতে বললো এই জন্য শুরু করা হয়েছে ইসলামে কি আছে যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হল অর্থাৎ তাদের দেওয়া সে নিরাপত্তা নেতৃত্বকে ভেঙে দিল ভেঙে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করল আতঙ্ক সৃষ্টি করল এদের শাস্ত্রী কি এদেরকে সত্যভাবে কত করা হবে সাধারণ কত না শক্তভাবে কথা করা হবে আউ তাদেরকে পুলিশে সরানো হবে পুলিশ কাছে কাজ থাকে সরকারের মানুষটা পড়াই যায় দিয়ে দুই হাঁটুতে প্যারেক মারে আর দুই পায়ের কিন্তু প্যারেক মারা দিয়ে পড়াই যায় পড়াই দিয়ে প্যারেকটা মারে এরকম ওখানে দূর থেকে তীর চলার মেলে একদম ঝাঁকড়া করে সব বিচ্ছিন্ন করে দেবে এটাকে বলে তুলি দেওয়া তুলে দেওয়া أو تقطع أيديهم وأرجلهم من خلاف অথবা তার ডাইন হাত বা পাও কেটে দেওয়া পুরান ডাইন হাত বা পাও কেটে দেওয়া আও ইউনফিল আপ অথবা তাদেরকে তেলের মধ্যে আবদ্ধ করে রাখা হবে কটা শাস্তি হল চারটে শাস্তি হল কতল করা হবে তুলে চালানো হবে ডান হাত বাম পাওয়া দেওয়া হবে জেলের ধরে রাখা হবে এদের সাহেবের কোন সবচেয়ে বড় লোক সাহায্য কোনটা আব্দুল্লাহ আব্বার থেকে একটা হাবিজ আসছে ওই হাবিজ আমার নিশ্চিত হয়ে গেছে যে তার এরকম বললাম কোনো পাইকারি হবে না এক এক তুমি গ্রামে এক জন্মের অর্থাৎ এই নিরাপত্তা তুমি ভাবতে আতঙ্ক সৃষ্টি করতে যে যারা অন্যকে শুধু কতল করুন না ন্যায় নেই শুধু নেই শুধু বলা যায় একে কন্ট্রোল করা কন্ট্রোল করা আরেকজন কর্তন করছে মাল নিচ্ছে কন্ট্রোল করছে মাল একে কি করা হবে স্কুলে যাওয়া হবে একে স্কুলে করা হবে তখন ওর কথা না আর যে নাকি এই নিরাপত্তা মত করতে যায় শুধু মাল নিতে দাম খতম করে মাল রক্ত ভক্তের মাল তুলে নিয়ে গেল দাম নষ্ট করে এর জন্য তুই লোক করতাম এর দায়ের নাম বা মকের জন্য সামনে মাল নেয় ফ্যানগুলি তো আমার বারবার ব্যবহার করা দরকার আর তখন লাগবে না যে বার মূল্য যারও ক্ষতি করে নেয় তার করে আর একটা লোক সে প্রস্তুতি নিচ্ছিল এমন ধরা পড়ে গেছে ওই তিনটা একাও করতে পারবে তখন ততল করা না হলো না আর তিন নম্বর শুধু মাল নেওয়া এর কোন অপরাধ সংগঠিত করতে পারেন নাই তরস্তুতি নষ্ট গ্রহণ করে গেছে এগুলো একদম যাবজ্জীবন ট্রেন যাবজ্জীবন কি যে ওই যে পুরাণের ট্যাক্সের সাথে বলা হলো ওই ট্যাক্সের ক্ষেত্র আব্দুল আল্লাহ রসুল করে হাদিস দান করেন হাদিসে এই শাস্তিগুলো কখন প্রয়োগ করতে হবে ক্ষেত্র দেওয়া হবে এক এক ধরনের অপরাধে এক একটা শাস্তি প্রয়োগ করা হবে এখন তো কথাটা বুঝতে হবে তাহলে এই এই আয়াত আল্লাহ তালা ইউফাস্তালে আসলে একটু কঠিন এই কঠিন শব্দ ব্যবহার না করে সহজ করে বলতে পারতেন ইউকতালু দুঃখ তালুক একটা অপর ইউফাস্তালু তাফির দিয়ে মুক্তারের মধ্যে কোনো তাজবিদ নেই কিন্তু সবটাই মূল শব্দ অর্থ কিন্তু এক একটা খুব শক্ত একটা হালকা হালকা শব্দ ব্যবহার করেন শক্ত শব্দ তার তিন তখন নাকি দাঙ্গা হাঙ্গা সৃষ্টিকারীরা কোন একটা দল দল থাকে থাকবে তখন এটা এই শাস্তির জন্য ব্যক্তির জন্য ব্যক্তিদের জন্য ভিন্ন সব এই শাস্তির জন্য অলগত হয় তারা দল বহন করে যদি নিরাপত্তা নষ্ট করে তখন কিন্তু এই শাস্তি তাদের এই দলের যে কোনো একজন যদি অন্যায় করার পর ধরা পড়ে যে কোনো একজন বাকিগুলো যদি এখনো করেনি তাদের থেকে অন্যায় এখনো প্রকাশ পায়নি একজন ধরা হচ্ছে ধরা পরে বোঝা গেল তাদের টার্গেট তো সত্তর সত্তরের জন্য আনতে আল্লাহ বুঝে এই দলের সকলকে ধরতে দেওয়া হবে সকলকে তাই অন্যায় একদম থেকে প্রত্যাশা পাপ কিন্তু তখন আপনি দাদা পাবে যে এই দলের অমুক অমুক অমুক তারা কিন্তু এখন কোনো অন্যায় করবে না তো আল্লাহ বুঝাইছেন এটা এটা তো দলবদ্ধ হবে এটা করার জন্য রাখছে একদম বাকিদের খুঁজে বের করো তাহলে নতুন নাই সব মিলে একটা বার্তা ব্যতিরিক্ত অন্য ছাড়া নাই যারা বিচ্ছিন্ন তো বিচ্ছিন্ন ডাকা তারা দেখে তারা তো কোনো মেয়েটা অসুখ নেই ওখানে যদি এত করা খারাপ ছিল যে একটা টাকা ধরা পড়ছে ঢাকায় এখন সারা দেখে থেকে ডাকাই পড়ো সব কিনাতে সবগুলো এরকম কিন্তু তারা একটা বিচ্ছিন্ন একটা ক্ষুদ্র বাকিগুলো তাদের দ্বারা হচ্ছে না কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা বিরাট নিরাপদ সেই নেটওয়ার্কে যে কোনো তো ধরা পড়বে সবাই সবার এই শক্তি এটার মধ্যে ধরলেন আলু আমি সব আলু এর কত সপ্তাহ লাগে ধর্মপথে একজন এই শতকন্দ্রে এক লাভ হোক ধর্মপথে একজন সে একজন দিয়ে কথা বলব পরে খুঁজতে খুঁজতে এক লাখ সদস্য পাওয়া যাবে তখন কিন্তু একজন কোরআন অগ্রত ওই এক লাখ এক লাখেও কত হয়েছে এক লাখের এক এগারো কত যুক্ত এটা একটা ভালো হবে এই একটা শক্তি এই একটা কারণে কঠিন শক্ত হবে আর একটা কারণ হবে কঠিন শব্দ কেন হবে দুষ্টানো নামে বিপদ দ্বিতীয় কারণ হলে বিচ্ছিন্ন ঘটনা গ্রহণ নাকি কর্মতন্ত্র হয় একটা লোক কত হয়ে গেল একটা মাল লুব্ধ হয়ে গেল এখন যে কত হয়ে গেল তার যারা লোকজন আছে রাজিয়ার আছে তারা যদি এই হত্যাকারীকে মাফ করে দেয় যা যা হইতেছে তাহলে ভালো হয়ে যায় আবার তাকে মাফ করে দেবে মাফ করে দেয় যে কত হয়ে গেল তার লোকেরা রপ্তানকারীকে মাফ করে দিলে মাফ হয় যারা মাল নিয়োজন করছে যদি মাফ করে দেয় যে আপনার মাল দিয়ে গেছে নিজের আর ওখানে মাফ করে দিল মাফ হয়ে গেল বিচ্ছিন্ন ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হল তারা মাফ করে দিলে মাফ হয়ে যাবে কিন্তু এরকম নেটওয়ার্কে আওতায় যারা করে নেটওয়ার্কে আওতায় যারা নিরাপত্তা বিঘ্ন বিঘ্নিত করা হয়েছে সেখানে দাঁত ক্ষতিগ্রস্ত হবে কারণ মানে দান দেখতে কারণ মাল করছে এরা যদি মাফ করে দেয় তবু ওই লোকগুলো পাপা হবে এর থেকে আল্লাহ অর্ডার দিচ্ছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মা পূরণ করে রাখুক তা দেখে হবে না আমার বিধান আমার দেওয়ালের হাত থেকে নষ্ট করতে এদের কত করতেই হবে করতেই হবে দেখেন কয়দিকে শক্ত হল দুদিক হল বিচ্ছিন্ন ঘটনায় যে কয়েক তার হল আর এখানে শ্রম আস্তে আস্তে পুরা জন্য ভালো তার হবে এই আপনার চালা এটা আমি কি লগ্ন তারা তারা সবাই করে মানবাধিকার দেয় এত বড় মৃত্যু এত সাপ এর অনবিকার তো দূরে যাবে হলে গণতন্ত্র এত বেশি অধিকার দিচ্ছে যারা মানব কাছে ক্ষতি গণতন্ত্র না কোনো টাকার একটি এত বেশি মানব অধিকার দিচ্ছে টাকা এক মানুষ আরে টাকা মাত্র তারাই বুঝতে তো গণমাধ্যমা আমি বন্ধুদের কোরআন তার মনে হয় ঘরে বাংলা প্রস্তুত থাকলে তোরা নায়রা চব্বিশ নম্বর রায় দেখবে বিচ্ছিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকের আপনার না এইখানে তার দেহের লোক যদি মাফ করে তা হবে তার দেশের লোক মাফ করে সুপারিশ গায়ে নেই করবার জানলে তারপরে সুদায় বিরাট দাবি করতে হবে তার জন্য সুপারিশ করা আরাম কোন দোকানের জন্য তার পছন্দ আরাম সব থেকে বড় তার পক্ষ নেওয়া হারাম তার পক্ষ নেওয়ার কি অর্থ আমি তাকে জানা দরকারে আর ডাকা দেওয়ার শুরু করতে দিল মানুষের যান মালের নিরাপত্তা আরো নষ্ট করে দিল আরো নষ্ট করে তাহলে শিক্ষা করা হলো টাকা দুই হাত তৈরি না ডাক্তার ডাক্তার অন্ত বুঝি তারপরে খুব ছেলে কিংবা মুসলমানকে হ্যাঁ? আমাকে কতল করে দিল আমাকে মানে একটা সেও কতল করছিল কিতাবের কারণে তারও কতল করানো অর্ডার হয়েছে চার লাখ করে দিল হ্যাঁ ওটা করতে হবে সে তো বুঝে ওইরকম না ওইরকম না সে করে একটা মানুষের কথা করে দিয়েছে যে লোকে সফল হওয়ার উপযুক্ত হওয়ার মতো কোনো পারে নাই তাকে কত করে দিল সফল গুণ হবে দুনিয়ার মানুষের কত করলে যা হয়তো অর্থবর্গতা সারা দুনিয়ার মানুষকে কতল করে যত বড় গোনা হয়তো একটা মানুষের কতল করে অর্থ বড় গোনাকে কারণ যে একটা মানুষের কতল করতে পারল আল্লাহ নিরাপত্তা দেশ থেকে ভাঙলো তার ভক্ত মানুষ কতল করতে দীর্ঘা লাগবে পারবেন না মেনে কথা যে তার কাছে এক সমান এখন কতল করে যারা এত কতল করে তার কাছে এক সমান এইগুলো গোনা কি হবে রায় রায় ولذلك كتبنا على بني إسرائيل من أرض ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس فكأنما قتل الناس جميعا সমস্ত সকলগুলো যে গুণা হতো সেই গুণা আর সাথে বলা হয়েছে কিন্তু ফাইবার চতুর্থ পাড়ায় বলা হয়েছে অমেয়াকুল মুমিনা মুতাআম্মিদান فجزاؤه جهنم خالدا فيها যে ইচ্ছা করে একটা মানুষের কথা বলতো ইচ্ছা করে আমি চাই না মাছি শুরু মাখির দেয় সে ঘুরে লাগে দিতে না এটা করে ওটা করলো করলো আল্লাহ কি তার শাস্তি কি তার তারা তো তার কত কঠিন শব্দের আমার করতে মা খাবার যায় এবং তাদের একদিন ঘর করলে সমস্ত সমস্ত গ্রহণ করা হবে কঠোর ল এই সন্ত্রাসীদের ব্যবহার অথচ ইসলামের এজেন্টরা ইসলামের দুশ্মন সে দুশ্মনের এজেন্টরা এই যুবকদের শিখাই দিচ্ছে বাবুল ছাত্র থাকো তুমি শহীদ হয়ে সব মূর্খ ওরা ভাবছেন কিছুই যাবে না এদিক যে নেতৃত্ব গ্রহণ করছে নেতৃত্ব গ্রহণ করতে আগে কারণ নেতৃত্বে কাজ করতে হলে তো হাসপাতালে আলোচনা তার মধ্যে একটা গুণ আছে দেখতে হবে এই গ্রুপগুলো যাদের নেতৃত্বে কাজ করতে তাদের মধ্যে একটা গুণ আছে হ্যাঁ? ভাই কোন মাথা কোন মাধ্যম একেবারে সাহেব হয়ে কোন কেউ পৌঁছতে পারবে না সেটা মাধ্যমে পুরো আলো নেই পরে তাদের কাছে কোনো এলেও নেই নেই তাদের কাছে কোনো আলো নেই তারা হ্যাঁ, এই ধরনের আমাদের কথায় কোনো কাজ করা ইসলাম অনুমতি দেয় না কিন্তু এই কথাগুলো নিজেদের বুঝতে হবে এবং যার গ্রামে এই কথাগুলো সমাজে ছড়াই দেওয়ার ব্যবস্থা আছে একজন লিখতে পারে আপনি লেখেন পত্রিকা লেখেন একজন বাইরে করে আপনি বাইরে বলেন এইভাবে কথা যদি ব্যাপক ফলে দেওয়া যায় তাহলে যে ছেলেগুলো বিধান হয়েছে হয়তো তারা ফিরে আসবে হয়তো তারা ফিরে আসবে আল্লাহ সুপোর্ট দেয় আর কি আস্থা কালকে মনে হয় ডাকলা পত্রিকায় তারা অসীম তাদের সহযোগিতা করা হবে হ্যাঁ? অসীম তাদেরকে নিরাপত্তা গায়ে করতে পারতে ওয়াশিংটন তো দেশের ব্যবস্থা করতে পারছে নিয়োগ করছে সেখানে শান্তি কায়ম হচ্ছে হ্যাঁ? তার দেশকে শান্তি তারা কায়ম করতে পারবে নাই এবং তারা তাদের সর্বশক্তি নিয়োগ করছে আফগানিস্তান এরাকে তাদের সমস্ত শক্তি ব্যয় করবে ব্যয় করে সেই সাধারণ ব্যাপারটা ব্যয় করতে পারতেন মানুষের শান্তি যদি পারতে এক্ষেত্রে এটা দাওয়াত কি শান্তি আয়োজন করবেন এটা কোনো করা উচিত ভগবান তাদের তো সংগ্রাম নেওয়া যে ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য কি বলা কি বলা যায় চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহটাও অপরাধ না দিলে কি বলো এগুলো সব করে দিল ভুল করে দিল করে বেশি চলবে যার কি হবে চুরি বন্ধ হবে চুরি ওই হাত আমার লোকটার মাঝে মধ্যে ঘুরতে হবে পরে দেখে দেখে লোকেরা লোকেরা তাদের করবে আমি গুলি করে বেড়ালাম ওটা ভেবে ওরা দেখে তার জন্য লোকেরা তাদের করতে পারতেছে এই জন্য কোরআন বিধানটা বলা আছে ঠিক কত করতে হবে করতে কম করলে নিরাপত্তা কাজ হবে না করতে বেশি করলে নিরাপত্তার কাজ হবে না এক জামায় আমাদের দেশে চোদ্দের গুরু করা অনেক চোখের বস্তার মধ্যে যাই যায় গুরুগঞ্জে ফেলে দেওয়া হবে কিচ্ছু কাজ হবে কোনো নিরাপত্তা কাজ না কেন কোরআনটা করা হয় নাই মন গণনা করা হয় যদি সুপার পেতে হয় ওরা করতে হবে জনগণের সঙ্গে করতে হবে আল্লাহ তোলার দুধ আশা করা বলে রাষ্ট্রের পক্ষ থেকে কোন শাস্তি দিতে না তো মুসলমানদের সামনে হয়ে যাবে তারা দেখবে তারা দেখবে এখন আলহামদুলিল্লাহ মক্কা হতে যায় শাস্তি দাঁড়িয়ে তার পর্দা ঘুরাই দেয় তারা হাতকা দেয় এগুলো ফাঁসি দেয় এটা কিন্তু অপেন অপেন জুমার দিন জুমার নামাজের পরে জুমার দিন জুমার নামাজের পরে লোকজন যখন বের হয় তারা হত্যার আগে আদালত বলছে চালা হয় তাদের যখন রায় হয়ে যায় যে সেখানে ক্রাইম বলতে গেলে নেই এমন অবস্থা আপনার দুটোর সময় পাঁচ লাখ টাকা ওপেন নিয়ে যান আমার বুঝতে হবে সবসময় দোকান ভুলে তারা ধরতে যান দরজা ভুলবে আপনার দোকান থেকে নেবে না কেন সেখানে পুরাতন ইসলাম নেই একটু ইসলামের ক্রিমিনাল ল তারা এই আংশিক কিছুটা প্রাপ্ত করে এর কারণে আল্লাহ তালা যার আমার এত নিরাপত্তা এখনো দিয়ে রাখে আল্লাহ তালা আমাদেরকে বোঝার সৌভিক দান করেন আলহামদুলিল্লাহ